بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে يا ايها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين ان الله كان عليما حكيما হে নবী আল্লাহকে ভয় করো এবং কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় واتبع ما يوحى اليك من ربك ان الله كان بما تعملون خبيرا তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওই হয় তাহার অনুসরণ করো তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে সম্যক অবহিত وتوكل على الله وكفى بالله وكيلا আর তুমি নির্ভর করো আল্লাহর উপর এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل ازواجكم اللائي تظاهرون منهن امهاتكم وما جعل ادعياءكم ابناءكم ذلكم قولكم بافواهكم والله يقول الحق وهو يهدي السبيل আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে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 بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم واولو الارحام بعضهم اولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين الا الا ان تفعلوا الى اوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا নবী মুমিনদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণ অপেক্ষা যাহারা আত্মীয় তাহারা পরস্পরের নিকটতর তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আনুকূল্য প্রদর্শন করিতে চাও তাহা করিতে পারো ইহা কিতাবে লিপিবদ্ধ وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا স্মরণ করো যখন আমি নবীদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম এবং তোমার নিকট হইত এবং নুহ ইব্রাহিম মুসা ও মারিয়াম তনয় ঈসার নিকট হইত তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলাম দৃঢ় অঙ্গীকার ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما সত্যবাদীদেরকে তাহাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করিবার জন্য তিনি কাফিরদের জন্য প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুর শাস্তি يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল এবং আমি উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী যাহা তোমরা দেখো নাই তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا যখন উহারা তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল তোমাদের উপরের দিক ও নিচের দিক হইতে তোমাদের চক্ষু বিস্ফারিত হইয়াছিল তোমাদের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 উহারা তোমাদের সঙ্গে অবস্থান করিলেও উহারা যুদ্ধ অল্পই করিত لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا তোমাদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাহাদের জন্য তো রসুল্লাহর মধ্যে রইয়াছে উত্তম আদর্শ ولما راى المؤمنون الاحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم الا ايمانا وتسليما মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখিল উহারা বলিয়া উঠিল ইহা তো তাহাই আল্লাহ ও তাহার রাসুল যাহার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়াছিলেন এবং আল্লাহ ও তাহার রাসুল সত্যই বলিয়াছিলেন আর ইহাতে তাহাদের ইমান ও আনুগত্যই বৃদ্ধি পাইল من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا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 كان لطيفا خبيرا আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যাহা তোমাদের গৃহে পঠিত হয় তাহা তোমরা স্মরণ রাখিবে নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সর্ববিষয়ে অবহিত إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী মুমিন পুরুষ ও মুমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী বিনীত পুরুষ ও বিনীত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী সাওম পালনকারী পুরুষ ও সাওম পালনকারী নারী যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হেফাজতকারী নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী ইহাদের জন্য আল্লাহ রাখিয়াছেন ক্ষমা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 বিধি সম্মত করিয়াছেন তাহা করিতে তাহার জন্য কোনো বাধা নাই পূর্বে যেসব নবী অতীত হইয়া গিয়াছে তাহাদের ক্ষেত্র ইহাই ছিল আল্লাহর বিধান আল্লাহর বিধান সুনির্ধারিত الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون احدا الا الله وكفى بالله حسيبا তাহারা আল্লাহর বাণী প্রচার করিত এবং তাহাকে ভয় করিত আর আল্লাহকে ব্যতীত অন্য কাহাকেও ভয় করিত না হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে বরং সে আল্লাহ রসুল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো وسبحوه بكره واصيلا এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان بالمؤمنين رحيما তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফিরিস্তাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার হইতে তোমাদেরকে আলোকে আনিবার জন্য এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু تحيتهم يوم يلقونه سلام واعد لهم اجرا كريما যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিবে সেদিন তাহাদের প্রতি অভিবাদন হইবে সালাম তিনি তাহাদের জন্য প্রস্তুত রাখিয়াছেন উত্তম প্রতিদান يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا হে নবী আমি তো তোমাকে পাঠাইয়াছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে وداعيا الى الله باذنه وسراجا منيرا আল্লাহর অনুমতি ক্রমে তাহার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে وبشر المؤمنين وبشر المؤمنين بان لهم من الله فضلا كبيرا তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা অনুগ্রহ ولا تطع الكافرين والمنافقين ودع اذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আর তুমি কাফির ও মুনাফিকদের কথা শুনিও না উহাদের নির্যাতন উপেক্ষা করিও এবং নির্ভর করিও আল্লাহর উপর কর্ম বিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট يا ايها الذين امنوا اذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل ان تمسوهن ثم طلقتموهن من قبل ان تمسوهن فما لكم عليهن من عده تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا হে মুমিনগণ তোমরা মুমিন নারীগণকে বিবাহ করিবার পর উহাদেরকে স্পর্শ করিবার পূর্বে তালাক দিলে তোমাদের জন্য তাহাদের পালনীয় কোনো ইদ্যত নাই যা তোমরা গণনা করিবে তোমরা উহাদেরকে কিছু সামগ্রী দিবে এবং সৌজন্যের সঙ্গে উহাদেরকে বিদায় করিবে يا ايها النبي انا احللنا لك ازواجك اللاتي اتيت اجورهن وما ملكت يمينك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 নিকট নিজেকে নিবেদন করিলে এবং নবী তাহাকে বিবাহ করিতে চাইলে সেও বৈধ ইয়া বিশেষ করিয়া তোমারই জন্য অন্য মুমিনদের জন্য নয় যাহাতে তোমার কোনো অসুবিধা না হয় মুমিনদের স্ত্রী এবং তাহাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে যাহা নির্ধারিত করিয়াছি তাহা আমি জানি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ترجي من تشاء منهن وتؤوي اليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك ادنى ان تقر اعينهن ولا يحزن ويرضين بما اتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما তুমি উহাদের মধ্যে যাহাকে ইচ্ছা তোমার নিকট হইতে দূরে রাখিতে পারো এবং যাহাকে ইচ্ছা তোমার নিকট স্থান দিতে পারো আর তুমি যাহাকে দূরে রাখিয়াছ তাহাকে কামনা করিলে তোমার কোনো অপরাধ নাই এই বিধান এই জন্য যে ইহাতে উহাদের তুষ্টি সহজতর হইবে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 يدنين عليهن من جلابيبهن ذلك ادنى ان يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী তুমি তোমার স্ত্রীগণকে কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো তাহারা যেন তাহাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টানিয়া দেয় উহাতে তাহাদেরকে চেনা সহজতর হইবে ফলে তাহাদেরকে উত্তক্ত করা হইবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি তুমি কখনো আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাইবে না يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলো ইহার জ্ঞান কেবল আল্লাহরই আছে তুমি ইহা কি করিয়া জানিবে সম্ভবত কিয়ামত শীঘ্রই হইয়া যাইতে পারে إن الله لعن الكافرين وأعد لهم سعيرا আল্লাহ কাফিরদেরকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত অগ্নি خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا সেখানে উহারা স্থায়ী হইবে এবং উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا যেদিন উহাদের মুখমণ্ডল অগ্নিতে উলট পালট করা হইবে সেই দিন উহারা বলিবে হায় আমরা যদি আল্লাহকে মানিতাম ও রাসূলকে মানিতাম وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا তাহারা আরো বলিবে হে আমাদের প্রতিপালক আমরা আমাদের নেতা ও প্রভাবশালীদের আনুগত্য করিয়াছিলাম এবং উহারা আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল ربنا آتهم ضعفين من العذاب آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আমাদের প্রতিপালক উহাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং উহাদেরকে দাও মহা অভিসম্পাদ يا ايها الذين امنوا لا تكونوا كالذين اذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها হে মুমিনগণ মুসাকে যারা ক্লেশ দিয়াছে তোমরা উহাদের ন্যায় হইও না উহারা যাহা রটনা করিয়াছিল আল্লাহ উহা হইতে তাহাকে নির্দোষ প্রমাণ করেন এবং আল্লাহর নিকট সে মর্যাদাবান يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটিমুক্ত করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করে তাহারা অবশ্যই মহা সাফল্য অর্জন করিবে انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما جهولا আমি তো আসমান ও জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করিয়াছিলাম উহারা ইহা বহন করিতে অস্বীকার করিল এবং উহাতে শঙ্কিত হইল কিন্তু মানুষ উহা বহন করিল সে তো অতিশয় জালিম অতিশয় অজ্ঞ ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশিক পুরুষ ও মুশিক নারীকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু